السلام عليكم ورحمة الله وبركاته ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ওসহাবিহি ওমান ওয়ালা আম্মা বাদ প্রিয় দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আলোচনা করছিলাম সোনালী শিশু অনুষ্ঠানে পিতামাতার আনুগত্য করার বিষয়ে আমরা বলেছি যে পিতামাতার আনুগত্য করতে হবে আমাদের সন্তানদেরকে যদি আমরা আমাদের প্রতি অনুগত রাখতে হয় তাহলে আমাদের পিতামাতা যারা তাদের প্রতি আমাদের অনুগত থাকতে হবে এবং আমাদের সন্তানদের মাঝে পিতামাতার অনুভূতি পিতামাতার প্রতি অনুগত থাকার অনুভূতি ছড়িয়ে দিতে হবে স্ট্রংলি বিল্ড আপ করতে হবে এটি সেটি কীভাবে আমরা করব তা আমরা আলোচনা করছিলাম এটি দুটোভাবে একটি হচ্ছে আমাদের নিজেদের এই আচরণগুলো করা দুই নম্বর হচ্ছে আমাদের সন্তানদের মধ্যে এই অনুভূতিগুলো তৈরি করা এই আলোচনা তাদের মাঝে ব্যাপকভাবে করা সোনালী শিশু কিন্তু পিতামাতার প্রতি খুবই দুষ্ট আচরণের অধিকারী সে কিন্তু সোনালী শিশু হতে পারে না অবশ্যই হতে পারে না যে তার পিতামাতার প্রতি অনুগত নয় যে পিতামাতার প্রতি এহসান প্রদর্শন করে যে পিতামাতার কাছে ভালো মানুষ নয় সে কখনোই সমাজে ভালো মানুষ হিসাবে পরিগণিত হতে পারে না আল্লাহর কাছে তো নয় প্রিয়দর্শক আমরা এর কিছু এক্সাম্পল তুলে ধরছি আপনাদের কাছে সাদেম নাবি ওয়াকাসদি আল্লাহ তার কথা বলেছে যে তিনি ইসলাম গ্রহণ করার পর তার মা শপথ করেছেন তিনি যদি ইসলাম ত্যাগ না করেন তাহলে তার মা খাবেন না এবং পড়বেন না আল্লাহ সব হানুয়া তারা তার ব্যাপারে কোরআন আয়াত নাজিল করলেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে তবে আল্লাহ সুবাহানুমতার সাথে শরিক করার ক্ষেত্রে যদি তারা বাধ্য করতে চায় তাহলে সেক্ষেত্রে কোনো আনুগত্য প্রদর্শন করা যাবে না আমরা এবার এক অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে ইবনে জারি রাহেমুল্লাহ তার সিরে সহি সনদে তিনি একটি ঘটনা বর্ণনা করছেন ইবনে জিয়াদ থেকে তিনি বলছেন যে দা রাসুল্লাহি সাল আলী ওসালাম আবদাল্লাহ ইবনে আবদাল্লাহ ইবনে সেলুল ইবনে আবি সেলুল যে রাসুল্লাহ সাল আলী ওসালাম একবার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল এর ছেলে আবদুল্লাহ আবদুল্লাহর ছেলের নাম আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল এর ছেলে আবদুল্লাহ কে রাসুল আসলাম ডাকলেন এবং ডেকে বলেন আলা তারা মা ইয়াকুল আবুক তুমি কি জানো তোমার বাবা কি বলেছেন তিনি বলেছেন অমাই আকুর আবি এবার আবদুল্লাহ তিনি বললেন রাজি আল্লাহ তার কি বলেছে আমার বাবা ইয়া রাসুল্লাহ তখন তিনি বললেন আমার বাবা মা আপনার জন্য উৎসর্গ হোক ইয়া রাসুল্লাহ আমার বাবা কি বলেছে কলা তখন তিনি বলেন ইয়াকুল তোমার বাবা বলেছে মেদিনা আদাল এটি হচ্ছে আসলে আপনার ব্যাটল অফ মুস্তালেক বনু মুস্তালেকের যুদ্ধের ঘটনা আমরা বর্ণনা করছি সেই ঘটনার পরে এটি ঘটেছে যাই হোক সেই আলোচনা আমরা যাচ্ছি না বলে রসুনা বলেন তোমার বাবা বলেছে যদি আমরা মদিনায় ফিরে যাই তাহলে আমাদের মধ্যে যারা সম্মানিত তারা আমাদের মধ্যে যারা অসম্মানিত তাদেরকে বের করে দেবে আমাদের মধ্যে যারা অসম্মানিত তাদেরকে বের করে দেবে মদিনা থেকে যদি আমরা মদিনায় ফিরে যাই তখন রাসুল্লাহ সাল আলী এই কথা শুনে তখন তিনি বললেন আবদুল্লাহ বললেন ফাকদ সদাকল্লাহ ফাকদ সদাকা ওল্লাহ ইয়া রাসুল্লাহ আমার বাবা যা বলেছে সত্যি বলেছে ইয়া রাসুল্লাহ ওল্লাহি আল্লাহর কসম আন্তা আল আজু আল আদাল আপনি সম্মানিত সেই অসম্মানিত সেই নিকৃষ্ট আপনি উৎকৃষ্ট অতএব সে যা বলেছে বিপরীত conversely reversely that is true যে সে বলেছে যে আমরা মদিনায় ফিরে যাওয়ার পর মদিনা থেকে যারা অপমা যারা লাঞ্ছিত নিকৃষ্ট তাদেরকে আমরা বের করে দেবো আমরা উৎকৃষ্টরা আমরা সম্মানিত অসম্মানিতদেরকে বের করে দেব যারা দুষ্ট তাদেরকে আমরা বের করে দেব সে তো দুষ্ট সে তো অসম্মানিত সে নিকৃষ্ট সে প্রাপ্ত অবশ্যই তাকে আপনি সম্মানিত উৎকৃষ্ট আপনি মর্যাদার অধিকারী আপনি তাকে বের করে দেবেন কথা তো ঠিকই বলেছে আম্মা আল্লাহ কিন্তু আল্লাহর কসম ইয়া রাসুল্লাহ লাইন قدمت المدينة يا رسول الله لقد قدمت আপনি তো মদিনায় অলরেডি পৌঁছে গিয়েছেন ওয়াইন আহলে ইয়াসরিব লায়ালামুন মা বিহি আহাদুন আবাররা বিওয়ালিদিহি মিন্নি আর মদিনাবাসীরা জানে যে আমার চেয়ে পিতা মাতার প্রতি অনুগত কোনো মানুষ নেই মদিনায় আমার চেয়ে বেশি পিতা মাতার মতো অনুগত এত আমার মতো অনুগত আর কেউ নেই সকল মদিনাবাসী জানে ওয়ালা ইন খানা ইয়ারাদাল্লাহ ওয়া রাসূলুহু আন আতিয়াহু বিরাসিহি লাআতিয়াহুমা বিহি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্ট থাকেন যে আমি তার তার তার কর্তৃত্ব মাথা নিয়ে আপনার সামনে উপস্থিত হব তাহলে অবশ্যই আমি তা করব। আপনি যদি সন্তুষ্ট থাকেন ইয়া রাসুল্লাহ এবং আল্লাহ যদি সন্তুষ্ট থাকে যে তার কর্তৃত্ব মস্তক আপনার সামনে আমি নিয়ে আসব তাহলে অবশ্যই অবশ্যই আমি নিয়ে আসব আপনার সাথে এরকম আচরণ আপনার ব্যাপারে এরকম কথা এটা অবশ্যই অবশ্যই আমি সহ্য করতে পারি না ফাক্কর রসুলাম বললেন লা আমি কখনো তোমাকে এই কথা বলিনি কখনো তুমি এই কাজ করবে না তোমার বাবার সাথে তার সাথে তুমি ভালো আচরণ করো কিন্তু তোমার বাবা এই আচরণ করেছে উচ্চারণ করেছে এটি তোমাকে জানিয়ে রাখলাম ফালাম্মা কাদিম আল মদিনাতে যখন আব্দুল ইবনে উবাই ইবনে সেলুল যখন সেই মুনাফিকের সর্দার এবং তার বাহিনী যখন মদিনায় পৌঁছলো কম আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উবাই সাবলুল এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুলের ছেলে এই আবদুল্লাহ রাজি আল্লাহ জিনাসের সাথে কথা বলছিলেন তিনি এবার দা বি আলা বা বিহা ফিরে আবিহি তিনি তার ঘরের দরজায় তলোয়ার নিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন তার বাবাকে হত্যা করার জন্য কলা এবং তার বাবা যখন ঘরে আসলো দরজা ঘরে ঢুকার জন্য তখন সে তিনি তার বাবাকে উদ্দেশ্য করে বললেন আন্তাল কয়েল আপনি এ কথা বলেছেন লাইর রোজানা ইল মাদিনাতি লাইক রেজান্নাল আজমিনহাল আদাল যে আমরা যদি মদিনায় ফিরে যাই আমাদের মধ্যে সম্মানিত অসম্মানিতদেরকে বের করে দেব আমরা যারা উৎকৃষ্ট আমরা যারা সম্মানিত তারা এরকম নিকৃষ্টদেরকে বের করে দেব আপনি এ কথা বলেছেন আমি আল্লাহ আল্লাহর কসম করে বলছি লাতা লাতা আল্লাহ আউলে রসুলের আজকে আপনি জানবেন যে ইজ্জত সম্মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি এটি কি রাসুলের নাকি আপনার কার স্বভাব রয়েছে কার মর্যাদা রয়েছে কার সম্মান রয়েছে ইজ্জত কার আছে আপনার নাকি আল্লাহ রাসুল আজকে আপনাকে আমি বুঝিয়ে ছাড়বো আল্লাহ আল্লাহর কসম লাহা এই মদিনার কোন ছায়া আপনাকে আশ্রয় দেবে না আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসুল আল্লাহ এবং আল্লাহ রাসুল যদি অনুমতি না দেয় তাহলে মদিনার কোন ছায়া আপনাকে আশ্রয় দিতে পারবে না আল্লাহ আল্লাহ রাসুল অনুমতি না দিলে মদিনা আপনাকে আশ্রয় দিতে পারবে না আমি আল্লাহর কসম করে বলছি ফাকলা অত অথবা এই কথা যখন তিনি বলছিলেন চিৎকার করে তখন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই মোনাফেকদের সর্দার তখন চিৎকার করে বলছিল সে তো খাজরাজি গোত্রের লোক হে খাজরাজিরা আমাকে রক্ষা করো আমার ছেলে আমাকে হত্যা করতে চায় আমাকে বাঁচাও আমাকে বাঁচাও খাজরাজিরা সকলে বের হয়ে আসলো এবং বের হয়ে এসে তারা বলল যে তুমি কি হয়েছে কি কেন এমন করছো তখন তিনি খাজরাজিদেরকে উল্লেখ করে বলেন অল্লাহি আল্লাহি আবাদান ইল্লা মিন যে আল্লাহর কসম এই লোককে আমার বাবা তাকে কেউ মদিনার আশ্রয় দিতে পারবে না যদি আল্লাহ আল্লাহ রাসুল তাকে যদি অনুমতি না দেয় ফাইজতামা ইলাইহি রিজালুন তখন লোকেরা সকলে তার কাছে আসলো এসে তার সাথে কথা বলল কথা বলে তাকে বলল আল্লাহ রাসুলি আল্লাহর কসম এবার তারা লোকেরাই বলা বলি শুরু করলো আল্লাহর কসম তার ছেলের যে অবস্থা দেখেছি এই ছেলে আল্লাহ এবং আল্লাহ রসুল অনুমতি না দিলে তার বাবাকে সে আশ্রয় দেবে না তার বাবাকে সে মদিনায় তো ঢুকতে দেবে না তার ঘরে সে তাকে ঢুকতে কোনোভাবেই দেবে না অতএব ফাতাও আন্নাবিয়াত তারা সকলে মিলে রাসুল্লাহ সাল্লামের কাছে আসলেন ফাখবারুহু তারা তাকে সংবাদটি জানালেন ইয়া রাসুল্লাহ ইট হ্যাপেন এটি ঘটেছে তখন ফাকাল রাসুলাম বলেন ইদাহাবু ইলাইহি ফাকুরুলাহু তোমরা এবার আবদুল্লার কাছে যাও তার কাছে গিয়ে বলো খল্লিহি ও মাস্কানাহু তার পথ ছেড়ে দাও তাকে তার বাড়িতে ঢুকতে দাও সুবাহ আল্লাহ হামদি فأتوه فقال أما إذا جاء أمر من الله فنعم এবার লোকেরা সবাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুর রাদিয়াল্লাহু ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুরের কাছে গেলেন এবং গিয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু নির্দেশ দিয়েছেন অনুমতি দিয়েছেন যাতে তাকে তার ঘরে ঢুকতে দেওয়া হয় এবার ছেলে বাবাকে তার ঘরে ঢুকতে দিয়ে বলল যে নাম অ্যাজ দ্য uh, as the order and the permission has come from the Prophet sallallahu you are allowed now to enter এখন আপনি এখানে ঢুকতে পারবেন যেহেতু আল্লাহর আল্লাহ রাসুলের পক্ষ থেকে নির্দেশ অনুমতি এসেছে প্রিয় দর্শক এখানে আমরা দেখছি পিতামাতার আনুগত্যকে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যর চেয়ে কে কতটা পিতামা আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্যকে কতটা প্রাধান্য দেওয়া হয়েছে পিতামাতার আনুগত্যের উপরে এটি এটি ইমানের ইস্যু এটি হচ্ছে ইমানের issue if you are not a Muslim if you are not a believer যদি আপনি ইমানদার নাই হন বিশ্বাসী না হন তাহলে আপনার এই জাতীয় পিতামাতার প্রতি আনুগত্য অথবা আনুগত্যহীনতা এগুলো কোনো কাজেই আসবে না অতএব you will have to remain believer in Allah and his messenger in order to get their fruit and the profit of your এহসান টু ইউর প্যারেন্টস এটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলে এরপর আমরা যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই তা হচ্ছে যে পিতামাতার অনুগত অনুগত থাকা তাদের আনুগত্য প্রদর্শন তাদেরকে অনুকম্পা প্রদর্শন করা এহসান প্রদর্শন করা এটা দুনিয়ার সকল কাজের ক্ষেত্রে অব্যাহত থাকবে তাদের সাথে সম্পর্ক রক্ষা করা এটা দায়েমি বিষয় অব্যাহত বিষয় আপনি আজকে সম্পর্ক রাখবেন কালকে রাখবেন না এক বছর রাখবেন আরেক বছর রাখবেন না এটি হওয়ার কোনো উপায় নেই এটি অব্যাহত রাখা সে মুসলিম হোক অমুসলিম হোক কাফের হোক মুশরেক হোক তার সাথে ভালো আচরণ করতেই হবে তবে আচরণ করার ক্ষেত্রে তার আনুগত্য করার ক্ষেত্রে শুধুমাত্র আপনি আল্লাহ এবং আল্লাহ রাসুল আনুগত্যের সাথে কনফ্লিক্ট হয় কিনা তা দেখবেন কিন্তু তার সাথে ভালো আচরণের ক্ষেত্রে কিন্তু কোনো অন্যথা নেই এই জন্য আমরা দেখি আসমা ইবনে আবি বাকর রাজি আল্লাহ তালান আসমা বিনতে আবি বেকার আবু রাজি আল্লাহ তালার মেয়ে আসমা রাজি আল্লাহ তালাহা থেকে বর্ণিত তিনি বলছেন যে উমি মুশরিকেন সেই যুগে আমার মা আমার কাছে আসলেন তখনও তিনি মুসলিম হননি এটি হচ্ছে এটি হচ্ছে আসলে হুদাইবিয়া হুদাইবিয়া সন্ধি এর আগের ঘটনা তখন তিনি আসার পর আসমা বিন তাইবা কারিদি আল্লাহ তালানা তিনি বলছেন যে আমার মা যখন আমার কাছে আসলেন ফাস্তাফ তাই তো রাসুল আল্লাহ রাসুলের কাছে ফাতুয়া চাইলাম আমি জানতে চাইলাম ইয়া রাসোল্লাহ আমার মা আমার কাছে এসেছে সে তো ইসলাম গ্রহণ করতে চায় না আমি এখন কি করব আফা আসিল উম্মি আমি কি আমার মায়ের সাথে উত্তম আচরণ করব তার সাথে ভালো সম্পর্ক রক্ষা করব কলা রাসুল্লাহ সাল্লাম বললেন নাম সৈলি উম্মাকে হ্যাঁ তোমার মায়ের সাথে তুমি সম্পর্ক রক্ষা করো তার সাথে তুমি ভালো আচরণ করো অর্থাৎ এখানে আসমাবেন তাইবাকারদি আল্লাহ তিনি জিজ্ঞেস করতে চেয়েছিলেন যে আমি আমার মার জন্য ব্যয় করবো কিনা তার খাওয়া দাবার জামা কাপড় বাসস্থান ইত্যাদির জন্য আমি কোনো খরচ খরচ করতে পারবো কিনা রসুল বললাম নাম অবশ্যই অবশ্যই করতে হবে এবং এই জন্য কোরআন আল্লাহ সুবহান ওয়াতারা আমাদেরকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে পিতামাতার প্রতি অনুগত থাকা তাদের সাথে উত্তম আচরণ করা এটি সর্বতভাবে সর্বসময়ের জন্য প্রযোজ্য এরপর আমরা অত্যন্ত প্র্যাকটিক্যাল একটি এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটা ইমাম যেটা হজরত আবহরাদি আল্লাহ তালাহর জন্য ঘটেছে আবু হরারা আল্লাহ তালানু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ইমাম বখারি রহমুল্লাহ তারা আল আদাব আল মোফরাদ গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন আবি কাসির আত্মিমি রাজি আল্লাহ তালন তিনি বর্ণনা করছেন সামিয়ত আবা হরাত রাজি আল্লাহ তালান ইয়াকুল আমি আবু হরাকে বলতে শুনেছি মা সামি আবি আহাদ ইয়াহুদিউন ওয়ালা নাসরানিউন ইল্লা আহাব্বানি আমার ব্যাপারে ইহুদি নাসারা যেই শুনুক না কেন সে আমাকে ভালোবাসতে বাধ্য আমার ব্যাপারে যেই শুনুক না কেন সে আমাকে ভালোবাসতে বাধ্য কেন তাকে ভালোবাসতে বাধ্য তিনি এবার এই সিক্রেট এই এর পিছনে রহস্যটি তিনি বললেন ওয়া ইন্না উম্মি কন্তু উরিদুহা আল ইসলাম ফাতাবা আমার মা তিনি ইসলাম গ্রহণ করেননি কিন্তু আমি চাইতাম যে আমার মা যদি ইসলাম গ্রহণ করত এবার আমি ফাকুলতুল আমি তাকে বললাম ইসলাম গ্রহণ করার জন্য ফাআবাদ কিন্তু তিনি অস্বীকার করলেন ফাআতাইতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসুলের কাছে আসলাম ফাকুলতু আমি বললাম উদউল্লাহ আল্লাহ ইয়া রাসুল্লাহ আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন না ফাদা তখন তিনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন ফা ফাআতাইতুহু আমি তার কাছে আসলাম ওকাদ আগলাকাত আলাই হালবাব তিনি তার দরজা বন্ধ করে রেখেছিলেন আমার আওয়াজ পেছনে অথবা তিনি আমি যখন বাড়ি থেকে কান্না করতে করতে বের হয়ে যাই আমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে কথা বলতে চাইনি আমি রাসুলের কাছে গিয়ে আমার মায়ের জন্য দোয়া চাইলাম এর মধ্যে তিনি ঘরের দরজা বন্ধ করে দিলেন আমি যখন আসলাম ঘরের দরজা বন্ধ পেলাম ফাঁকা অরাত যখন তিনি আমার পায়ের আওয়াজ শুনলেন আমি ঘরে টোকা দিলাম তিনি জিজ্ঞেস করলেন কে আমি যখন আমার কথা বললাম তখন তিনি বললেন ইয়া আবা হরায়রা হে আবু হরায়রা ইন্নি কদ আসলাম তো সুবহানুল্লাহ আমি ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছি আমি মুসলিম হয়ে গিয়েছি আবু হরারা আমি রাসুলামকে গিয়ে ঘটনাটি বর্ণনা করলাম ফাকুল তো আমি তাকে বললাম উদ্লাহ আলী আলী উম্মি ইয়া রাসুলাল্লাহ আপনি আমার জন্য এবং আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করুন ফাকলা তখন তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আবদুকা আবু হরায়রা উম্মাহু আহাব্বিহিমা ইলান্নাস নাস হে আল্লাহ আপনার বান্দা আবহরার এবং তার মা তাদেরকে মানুষের কাছে প্রিয় বানিয়ে দিন মানুষের কাছে প্রিয় বানিয়ে দিন তিনি আল্লাহর কাছে রাসুল্লাহ সাল্লাম দোয়া করলেন এবং আল্লাহ সুবহানুমাত আল্লাহর কাছে এই দোয়া করার পর আল্লাহ সুবহানুমাতারা এমন হলেন যে আবহরার নাম যিনি শোনেন আবহরার মায়ের নাম যিনি শোনেন তারা সকলে আবহরার এবং তার মাকে ভালোবাসা শুরু করে দেন it is because it is because the prophet সাল্লাহ সাল্লাম দোয়া করলেন ইট ইজ বিকজ আবহরাদি আল্লাহ তার মা তার মায়ের কল্যাণ তিনি কামনা করেছেন এটা কারণ হচ্ছে আবহরদি আল্লাহ তালাহ তার মায়ের সাথে উত্তম আচরণ করেছেন কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ছেদ করেননি মায়ের সাথে সম্পর্ক রক্ষা করেছেন আল্লাহর আনুগত্য ঠিক রেখেছেন এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে ইনসাইটগুলো আমাদেরকে নিতে হবে এখান থেকে আমাদেরকে এখান থেকে শিক্ষাগুলো গ্রহণ করতে হবে প্রিয় দর্শক আমরা আবহরদি আল্লাহ তালান ঘটনা বর্ণনা করেছি আমরা হজরত আবু বকারদি আল্লাহ তালাহ ঘটনাটি বর্ণনা করি অনেক অনেক চমৎকার একটি ঘটনা আমরা জানি যে যখন ফতেহ মক্কা মক্কা বিজয়ের সময় আবু বকার আল্লাহ তার বাবাকে তিনি নিয়ে আসলেন রাসুল্লাহ সাল আলী ইসলামের কাছে যাতে তার বাবা ইসলাম গ্রহণ করেন এবং আপনারা জানেন আবু কোহাফা তিনি অন্ধ ছিলেন আবু কোহাফা তিনি অন্ধ ছিলেন মক্কা বিজয়ের সময় আবু কোহাফা একজন কে নিয়ে তিনি পাহাড়ের উপরে উঠলেন এবং পাহাড়ের উপরে উঠে বললেন যে দেখো তো কোথাও থেকে কে আসছে সৈন্যবাহিনীর কথা বলা হলো এবং সে বুঝতে পারলেন যে মুসলিমরা সৈন্যবাহিনী নিয়ে আসছেন এবং এটা কোনোভাবে রক্ষা করা যাবে না তখন তিনি পালিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে আবুকার তাকে রাস্তায় দেখে তিনি তাকে নিয়ে আসলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়ামের কাছে রাসুল্লাহ সাল্লামের কাছে যখন তাকে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে গিয়ে তিনি বললেন হাল্লা তারাক্তা আশাই খাফি হাত্তা আজি আহু আহা আপনি এই বুড়োকে কেন নিয়ে এসেছেন বাড়িতেই তিনি থাকতেন আমি তার কাছে যেতাম আহা কেন তাকে নিয়ে আসলেন কষ্ট করে আমি বাড়িতে যেতাম আমি তাকে সেখানে গিয়ে আমি তার সাথে কথা বলতাম এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রনিধানযোগ্য তা হচ্ছে বয়স্কদের সাথে যারা বয়োবৃদ্ধ তাদের সাথে কেমন আচরণ হবে তাদের সাথে আচরণের ভিত্তিটি কী হবে খুবই গুরুত্বপূর্ণ এটি আমরা এখানে দেখি কিন্তু এটা আমাদের মূল আচরণ নয় মূল আলোচনা নয় রাসুলাম একজন বৃদ্ধ ব্যাপারে বললেন তাকে ঘরেই আপনি রাখতেন আমি সেখানেই যেতাম গিয়ে তার সাথে কথা বলতাম there is not the important discussion for us আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই রাসুল্লাহ সাল্লাম যখন এই কথা বলেছেন তখন আবু বাকর রাদি আল্লাহ তালাহন তিনি বলেছেন ইয়ামশি হুয়া আপনি তার কাছে হেঁটে যাওয়ার চেয়ে তিনি আপনার কাছে হেঁটে আসাটাই অধিকতর উচিত আপনি তার কাছে যাবেন তার চেয়ে তার উচিত যে তিনি আপনার কাছে হেঁটে আসবেন ফাজেলাসে হুবাইন ইয়াদেহি রাসুল্লাহাম এবার এই বুড়োকে তার সামনে বসালেন ওয়া মেসাহা রাসুল্লাহ সাল্লাম সদরাহ রসুলাম এবার তার বুক মাসাই করে দিলেন তার বুকের উপর এবার তার হাতটিকে আলতোভাবে স্পর্শ করলেন রাসুলামের মরকতময় হাত মোবারকময় হাত মিরাকুলস মর্যাদাপূর্ণ হাত তিনি তার ইয়ের উপর তিনি একটু বুলিয়ে নিলেন ওকাল এবং তাকে বলেন আসলিম তাসলাম আপনি ইসলাম গ্রহণ করুন তাহলে আপনি নিরাপদ হয়ে যাবেন তিনি তখন ইসলাম গ্রহণ করলেন ইমাম হাকিম তার মুস্তাদিক হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন সহিহুন আলা শর্তি মুসলিম ওয়ালাম ইউখরিজা এটি মুসলিমের শর্ত অনুসারে হাদিসটি সহি যদি বোখারি এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেন ইমাম জাহাবির রহমুল্লাহ এই হাদিসটি সম্পর্কে তিনি চুপ থেকেছেন যাই হোক না কেন এখানে আমরা যেটা দেখতে পেয়েছি প্রিয় দর্শক তা হচ্ছে যে এখানে আবু বকর রাদি আল্লাহ তার বাবার আনুগত্য করেননি বটে কিন্তু বাবার কল্যাণকামিতা কিন্তু তিনি এক মুহূর্ত পিছিয়ে থাকেননি আল্লাহ সব আনুগত্য করেছেন এই ক্ষেত্রে একটুকু তিনি কম্প্রোমাইজ করেননি কিন্তু বাবার প্রতি তার অনুকম্পা অনুগ্রহ বাবার প্রতি শ্রদ্ধা এই ক্ষেত্রে কিন্তু তিনি একটুকু কিন্তু তিনি তিনি অন্যথা করেননি এটি হচ্ছে মূল এটি হচ্ছে ব্যাসিস এটি হচ্ছে ফাউন্ডেশন এই বিষয়টি আমরা আমাদের সন্তানদেরকে এই দীক্ষায় শিক্ষা প্রদান করতে হবে প্রিয় দর্শক আমরা তাহলে আজকের এই আলোচনা থেকে যেটি আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুফহানমতের আনুগত্য করতে হবে ইমানের বিষয় সেটি ইমানের স্তম্ভ ইমানের প্রধান বিষয় তাই কিন্তু পিতামাতা তারা যদি অমুসলিমও হয়ে থাকে তাহলে তাদের সাথে সুন্দরভাবে সংসার করা তাদের সাথে তাদের সাহচর্য তাদেরকে দেয়া অথবা তাদের সাথে সুন্দরভাবে আচরণ করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলোর কোনো অন্যথা করা যাবে না আমরা হাদিস থেকে কোরআন থেকে অনেকগুলো দলিল মাধ্যমে এই বিষয়টি আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করেছি তো আল্লাহ মাতার আমাদেরকে পিতামাতার অনুগত থেকে তাদের প্রতি অনুকম্পা প্রদর্শন করে জান্নাত লাভের তৌফিক দান করুন কথা বলে আজকে এখানে শেষ করছি হ্যাদা ওসল সুবহানুমত আলা আলা নবীনা মোহাম্মদ وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته